मोतीर्ण किशने परतो शतो वा मिथो विपद्येत गिहो व्रतानम् आदान्तगोहिर्विशतां तमिश्रं पुनः पुनः চর্বিত চর্বনানাম শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত জানিয়েছেন জগতে যাদেরকে আপনারা গুরু রূপে গ্রহণ করেছেন বিভিন্ন কারণে গুরু গ্রহণ করতে হয়েছে তাদের সকলের আংশিক গুরুত্ব সিদ্ধ হয় তাদের পরিপূর্ণ গুরুত্ব সিদ্ধ হয় না আমরা বিভিন্ন কারণে গুরু গ্রহণ করে থাকি ভগবত প্রাপ্তির জন্য গুরু দরকার সেটা ভাবতেই পারি না কিন্তু জড়জগতের বিভিন্ন কারণে আমরা গুরু গ্রহণ করে থাকি বিভিন্ন শিক্ষা দীক্ষার জন্য সঙ্গীত শিক্ষার জন্য বিভিন্ন কারণে আবার যারা পারমার্থিক রাজ্যে প্রবেশের জন্য গুরু গ্রহণ করেছি বলে দাবি করেন তাদের মধ্যেও কেউ জ্ঞানী গুরু কেউ যোগী গুরু কেউ বা বিভিন্ন কারণে তারা গ্রহণ গুরু গ্রহণ করেন তাদের প্রত্যেকেরই প্রায় আংশিক গুরুত্বই সিদ্ধ হয় পূর্ণ গুরুত্ব সিদ্ধ হয় না পরিপূর্ণরূপে গুরুত্ব প্রকাশ পেতে গেলে অনন্তের সঙ্গে যিনি যুক্ত আছেন তিনি একমাত্র এই অধিকারী হতে পারেন অন্য কেউ নয় আজ প্রাতকালীন অধিবেশনে আলোচনা প্রসঙ্গে সেখানে গজেন্দ্রজি মহারাজের কথা আমরা দেখছিলাম গজেন্দ্রজি মহারাজ তিনি পূর্বে জন্মে ছিলেন ইন্দোদ্যুম্ন রাজা কিন্তু অগস্তমুনি এসছেন মলয় পার্বতে তার ভজনের স্থানে শিষ্য সমেত সমস্ত গুরু বৈষ্ণব ঋষি মুনিগণ আসলে যথাযোগ্য সম্ভাষা দণ্ডবদনতি আদি করা বিধান ইন্দ্রব্রত রাজা কিন্তু ভজন ছেড়ে উঠলেন না যার ফলেতে অগস্ত্যমণি তাকে অভিশাপ দিলেন কারণ নিয়ম হল জ্যেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি গুরু বৈষ্ণব ঋষিমুনিগণ যখন উপস্থিত হন তাদেরকে যথাযোগ্য সম্ভাষা দণ্ডবোধনতি আদি করা দরকার তিনি নিজের ভজনে বসে রয়েছেন ভজন কথার অর্থ গুরুবর্গ আমাদের বুঝিয়েছেন তাকে অভিশাপ দেওয়ার ফলে তিনি এখন হস্তি জন্ম প্রাপ্ত হলেন চিত্ত ত্রিকুট পর্বত এখানে বর্ণনা করা আছে সেখানে সেই পাহাড় নদী সমন্বিত অপূর্ব সেই স্থান সেখানে সেই গজেন্দ্র এবার হস্তি যে ইন্দ্রদ্যুম্ন রাজা হস্তিজনী প্রাপ্ত হয়ে গজেন্দ্র নাম ধারণ করেছেন সেখানে তিনি আছেন দীর্ঘদিন যাবৎ সেখানে বসবাস করছেন জঙ্গলেতে তার বংশ বিস্তার করেছেন তিনি অনেক স্ত্রী অনেক ছেলে পেলে সরোবরে একদা স্নান করতে গেছেন তিনি সরোবরের জলেতে বিশাল সরোবর সেখানে স্নান করতে গিয়ে রোজই স্নান করতে যান জল পান স্নান সেদিনে গ্রাহ অর্থাৎ কুমির তাকে তার পায়েতে ধরে ফেলেছেন কামড়ে ধরেছেন গজেন্দ্র চিৎকার করে উঠলেন যে গজেন্দ্রের ভয়েতে সেই জঙ্গলে সবাই ভীত সেই গজেন্দ্রকে আজকে গ্রাহ আক্রমণ করেছে অর্থাৎ কুমির আক্রমণ করে তিনি আপ্রাণ চেষ্টা করলেন সে গ্রাহের কবল থেকে বাঁচবার জন্য অনেক টানলেন কিন্তু সেই গ্রাহ সেও সাধারণ ব্যক্তি ছিল না ব্যক্তি বললাম কেন কারণ পূর্বজন্মে তিনি একটা গন্ধর্ব ছিলেন উহু নামক গন্ধর্ব ছিলেন সাধারণ কেউ না ওই জন্য কুমিরটাকে বললাম ব্যক্তি পূর্বজন্মে হুহু নামক গন্ধর্ব ছিলেন তিনি তিনি দেবল ঋষি জলেতে স্নান করতে গেছেন দেবল ঋষির সঙ্গে মজা করে তার পা ধরে টানছেন দেবল ঋষি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গেলেন কে দেখেন হাসছে বলে ওরে বদমাইশ বুদ্ধি খারাপ হয়ে গেছে পা ধরে চরণ ধরে জলের মধ্যে টানছে দেবল ঋষি রেগে গিয়ে বললেন যা বেটা যা যা কুমিরের মতন ব্যবহার করছিস তা কুমির হয়ে যায় যা বেটা কুমির হয়ে থাক গ্রাহ জন্ম লাভ হলো তখন সেই গ্রাহ কাঁদতে আরম্ভ করলো আমি দয়া করুন আমি তো ভুল করে ফেলেছি অন্যায় করেছি বলে হ্যাঁ ঠিক আছে হবে হরি তোকে উদ্ধার করবে যখন তুই ইন্দ্র ইন্দ্রদ্যুম্ন রাজা যখন গজেন্দ্র রূপে জলেতে নামবে তুই তার চরণ ধরবি তার ভক্তকে বাঁচাবার জন্য ভগবান তোর গলা ছেদ করবে তখন তোর আবাসে উদ্ধার হয়ে যাবে এর আগে হবে না যা ঠিক এভাবে দুজনেই সাপ পেয়েছিলেন অভিশাপ অভিশাপের ফলেতে দুজনের এই অবস্থা কেউই সাধারণ নয় বুঝতেই পাচ্ছেন এইভাবে জলের মধ্যে দিব্য সহস্র বছর খায় টানাটানি দীর্ঘ সময় ধরে টানা টানি এই সমস্ত কিন্তু কোনোরকমভাবেই গজেন্দ্র নিজেকে বাঁচাতে পারলেন গজেন্দ্র অনেক চেষ্টা করলেন কিন্তু আজ অসহায় বোধ করছেন তার যে আত্মীয় পরিজন আছে অর্থাৎ যত স্ত্রী আছে যত ছেলে মেয়ে আছে হাতি হাতিজনই প্রাপ্ত হয়েছে তারা তারা প্রত্যেকেই এই গজেন্দ্রকে বাঁচাবার জন্য অনেক চেষ্টা করলো তারা সুরেতে সুর ধরল গজেন্দ্রের সুরের সঙ্গে সুর অসুরের সঙ্গে এসুর লকিং করছে যেমনভাবে করে এরকমভাবে টানার চেষ্টা করছে যাকে জলের বাইরে নিয়ে যাবে কিন্তু কিছুতে জলেতে গ্রাহের শক্তি বেশি হয় জলেতে কুমিরের শক্তি বেশি হয় সেখানে হাতি তার ক্ষমতা কম আমরা দেখেছি নিজে হাতি জলাশয়েতে একটু ঢালু জায়গায় জলে নাপতে গিয়ে ভয় পাচ্ছে এত বড় শরীর যদি পড়ে যায় এইভাবে আকর্ষণ বিকর্ষণ করতে করতে অনেক সময় চলে গেল কিন্তু সহস্র সমাহা বছর চলে গেল কিন্তু কিছুতেই এও ছাড়ছে না ও ছাড়ছে না ছাড়বার প্রশ্নই নেই গজেন্দ্রজি মহারাজ পূর্বজন্মে ইন্দ্রদ্যুম্ন মহারাজ ছিলেন আমি আগেই বলেছি শুদ্ধ গুরু বৈষ্ণবের চরণের ধুলি মস্তিষ্কে ভূষণ না করলে পরে কখনোই বুদ্ধিশুদ্ধ হয় না মানবের বুদ্ধি ততক্ষণ পর্যন্ত অশুদ্ধ থাকে যতক্ষণ পর্যন্ত সে শুদ্ধ গুরু বৈষ্ণবের সম্বন্ধে তাদের কন্ট্যাক্টে না আসে ততক্ষণ পর্যন্ত তাদের বুদ্ধি শুদ্ধ হয় না গজেন্দ্রজি মহারাজ পূর্বে ভজন করতেন তার নাম ছিল ইন্দ্রদ্যুন্ন মহারাজ তিনি হঠাৎ স্মরণে আনলেন যে আমি পূর্বজন্মে ভজন করতাম সেই পূর্বজন্মের ভজনের স্মৃতি তার জীবনে চলে এলো এখন সঙ্গে সঙ্গে তিনি চোখ বুঝে দেখলেন আমার আত্মীয় পরিজন কেউই আমার এই বিপদের মুহূর্তে কেউ কাজে আসতে পারল না আত্মীয় পরিজন যাদেরকে নিয়ে এতকাল কাটালাম তারা কেউই আমার বাস্তবিক উপকার যাকে বলে সে উপকারে আসতে পারল না সেই সময় গজেন্দ্রজি মহারাজের হঠাৎ ভগবত ইচ্ছায় স্মৃতি হয়ে গেল এবং ব্যবসিত বুদ্ধ্যা সমাধায় মনোহৃদি যজাপ পরমম জপ্যম পূর্ব জন্মানুশিক্ষিত এবং ব্যবস্থিত বুদ্ধিয়া সমাধায়ু মনোহৃদি গীতা গীতাতে শ্রীমদ্ভাগবত গীতাতে যাকে আমরা বলেছিলাম ব্যবসাত্মিকা বুদ্ধি ব্যবসাত্মিক অর্থাৎ নিশ্চয়াত্মিকা বুদ্ধি জীবের হৃদয়ে সংকল্প বিকল্পের কোনো শেষ হয় না সর্বদাই সংকল্প বিকল্পে কন্ট্রাডিকশন চলতে থাকে রিসলভ যেটাকে বলে একেবারে ওলট পালট করে সম্পূর্ণ সমাধানে একটা আশা সেই সমাধানে কেউ আসতে পারে না সহসা বড় ভাগ্যক্রমে হয় এটাকে বলে রিসলভ সলভ না বিশেষভাবে সমাধান হয়ে যাওয়া জীবনে যা কিছু সংশয় সন্দেহ লড়াই ঝগড়া টেনশন সব মুক্ত ব্যাস আমি সব জঞ্জাল থেকে মুক্ত হয়ে গেলাম এটা সহসা হয় না এটা সহসা হয় না আজ গজেন্দ্রজি মহারাজের পূর্বজন্মের কথা ভাগ্যি ভালো এই জন্য বলে ভগবান কাউকে ফেলেন না ভগবত ভজনে যদি বাস্তবিক কেউ কিছুটা অগ্রসর হয় যদি কোনো রকমভাবে অধঃপতন হয়ে যায় সিদ্ধি না হয় তাহলে তাকে আবার ভগবান সুযোগ দেন বিকর্ম যচ্চ উৎপতিতম কথঞ্চিত ধনু সর্বম হৃদি সন্নিবিষ্ট কি বলেছেন ভগবান ভগবানের ভগবান নিজে অ্যাসিওরেন্স একটা কথা দিয়েছেন আমার ভক্ত যদি ভজন করতে করে কোনো সময় একটা বাজে কাজ হয়ে গেল হয়ে গেল এখনও ভজন তো পাকা হয়নি অ্যান্ড কোনো রকমভাবে যদি বিকর্ম চলে আসে বিকর্ম ভগবান বলছেন বিকর্ম যচ্চ উৎপতিতম কথঞ্চিত ধনুতি সর্বম হৃদি নিবিষ্ট ভগবান নিজে বলছেন আমি তার হৃদয়ে প্রবেশ করব। করে ওই ময়লাগুলোকে আমি সারাব প্রোভাইডেড একটা কন্ডিশন আছে সে কোনো বৈষ্ণব অপরাধ করেনি তো যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা উপারে উপাড়ে যায় উপারে বা ছিন্ডে যায় শুকি যায় পাতা যদি বৈষ্ণব অপরাধ নামে নামক মাতা হাতি মানে মত্ত হাতি যেটা আমরা দেখলাম ইন্দ্রদ্যুন্ন মহারাজ কত বড় রাজা ছিলেন মত্ত হাতি হয়ে গেলেন অপরাধ করেছিলেন হাতি হয়ে গেলেন ভক্তি নষ্ট হয়ে গেল তার কনসিয়াস কনসিয়াসনেসের ডিগ্রি ড্রপ করে গেল চেতনা নিচে নেবে গেল নেবে গিয়ে হাতি জনিতে চলে গেলেন গেলেন নলকুবেরের কথা আমরা দশম স্কুল দেখব নারজি চরণ অপরাধ করে তারা চলে বৃক্ষজনিতে এইভাবে যে যত বেশি অপরাধ করবে সে তত বেশি কনসিয়াসনেসের আরও ডিগ্রেড হবে হতে হতে একেবারে লোয়ার স্পেসিসে চলে যাবে কখনো হাতি জন্ম হয় কখনো ঘোড়া কখনো শুয়োর কখনো কুকুর কখনো শিয়াল বৃক্ষ বিভিন্ন জনিতে চলে যান নিজ কর্ম গুণদোষে এইসব জন্মগুলো হয়ে থাকে কিন্তু গজেন্দ্রজি মহারাজের হাতেই জন্ম হয়েছে অভিশাপ পেয়েছেন ভালো কথা এখন এত জন্ম ধরে এক বছর ধরে সে সহস্র বছর এখন খালি জলের মধ্যে টানাটানি চলছে এ চানছে আর না খেয়ে না দিয়ে জলের মধ্যে থাকলে আর কতদিন হাতির শক্তি থাকবে মুশকিল হয়ে গেছে গজেন্দ্রজি ক্রমশই দুর্বল বোধ করছেন শেষে দেখলেন জগতে কাউর স্মরণে গিয়ে কোনো লাভ নেই রক্ষাকর্তা একমাত্র হরি জগতে যারই স্মরণে যাই সে আমার রক্ষাকর্তা হতে পারে না আমার রক্ষাকর্তা একমাত্র হরি ভগবান যদি চান তাহলে যেটা যমরাজজি মহারাজ ওই উশিনদ দেশের রানীগণকে বলেছিলেন ভগবান যদি রক্ষা করেন আমরা জঙ্গলেতেও দেখো আমি একটা বাচ্চা ছেলে আমি জঙ্গলে রয়েছি কোনো অসুবিধা নেই ভগবান যদি রক্ষা করতে চান সর্বত্রই রক্ষিত রক্ষা করতে পারবেন তিনি এখন গজেন্দ্রজি মহারাজ পূর্বের জন্মের সব স্মৃতি অনুযায়ী যে মন্ত্র তিনি এত বছর ধরে জপ করেছেন ভজন করেছেন হঠাৎ সেটা মনে পড়ে গেল এবং ব্যবসিত বোধ্যা সমাধায় মনোহৃদি যাপ পরম জপ্যম প্রাগ জন্মানুশিক্ষিত এবং ব্যবসিত বোধ্যা এইভাবে মনকে স্থির করে নিয়ে একেবারে ওয়ান পয়েন্টেড বিচার নিয়ে এলেন এবং ব্যবসিত বুদ্ধিয়া বুদ্ধিকে সমাধান করে সমাধায় মনোহৃদি যখন সমাধান হয়ে যায় এই গজেন্দ্র যেমন করেছেন বলছেন এবং ব্যবসিত বুদ্ধিয়া সমাধায় মনোহৃদি তিনটে শব্দ বলেছেন যখনই মানুষের যখনই মানুষের এক্স্যাক্ট সলিউশন হবে সমাধান হয়ে যাবে সমস্ত সংশয় নির্মুক্ত হবে তখন দেখা যাবে বুদ্ধি বুদ্ধি বুদ্ধির মধ্যে স্থিরতা বুদ্ধিতে যা আছে মন যা নিশ্চয় করছে বুদ্ধিও তাই বলছে বুদ্ধি বলছে হ্যাঁ এটা ঠিক মনে যেটা সংকল্পে বলছে মন মন যেটা স্থির করে ফেলেছে বুদ্ধি বুদ্ধি সেটাকে একেবারে নির্ণয় করে দিল বুদ্ধি যেটা বিচার করছে বুদ্ধিতে যেটা আছে এই মনে যেটা আছে সেটা বুদ্ধি নির্ণয় করে দিল হ্যাঁ এটাই ঠিক আর হৃদয় তো সেটা বিরাজমান তাহলে মন বুদ্ধি এবং হৃদয় তিনটের মধ্যে আর কোনো একটারও যদি আপ ডাউন হয় একটা যদি প্রবলেম হয় তাহলে আমাকে শান্তি দেবে না যদিও চিত্ত মন বুদ্ধি অহংকার সেগুলো একটাই অন্তঃকরণের চারটে নাম বিভিন্ন কর্মের সেগ্রিগেশন অনুযায়ী তথাপি যেটা মন মনে যেটা এলো সেটা বুদ্ধি বললো হ্যাঁ এটাই ঠিক হৃদয়তে সেটা বাসা বেঁধে গেল বলে হ্যাঁ হৃদয়তে হৃদয়ে আর চঞ্চলতা নেই স্থির হয়ে গেল এবার পূর্বজন্মে যেটা শিক্ষা লাভ করেছিলেন পূর্বজন্মানুষিক শীতম সেই মন্ত্র পরম আগ্রহের সঙ্গে জপ করতে আরম্ভ করলেন ভগবান বাঁচাও আমাকে বাঁচাও বলতে আমার হাতি জন হাতি দেহটাকে বাঁচাও এরম কথা বলেননি বলে আমি এখন কোথায় পড়লাম যজাপ পরমম জপ্যম শীতম গজেন্দ্র মহারাজ এবার ভগবানকে কাতরভাবে ডাকছেন আর কোনো সময় কোনো জায়গায় ভগবানকে নাম ধরে ডাকছেন না ভগবানকে কোনো জায়গায় নাম ধরে তিনি ডাকছেন না খালি বেদান্তের যেমন গুপ্ত কথা কূট বাক্য ওসবের দ্বারা স্তুতি করে যাচ্ছেন ভগবানকে যে নাম ধরে হে ভগবান তুমি এসো কোনো একটা নাম ধরো কি নৃসিংহ কি বরাহ কি কাকে ডাকছো তুমি নারায়ণকে ডাকছো কাকে ডাকছো গজেন্দ্র মহারাজ কোনো নাম বলছেন না না বলে ঠিক বেদান্তে যেমন গুপ্ত গুপ্তভাবে ভগবানের কথাগুলো দেয়া থাকে সেরমভাবে স্তপ করছেন অত্যন্ত গভীর রহস্যময় খালি গজেন্দ্র মক্ষল আলোচনা করতে গেলে এক মাস কাল যথেষ্ট নয় সমগ্র মাস যাবৎ সেখানে আবার বিদ্যান ব্যক্তিরা থাকবেন খুব যথেষ্ট ধুরন্ধর বিদ্বানগণ তারা এইসব বিচার করে করে অনুভব করতে পারবে সাধারণ ব্যক্তি এটা অনুভব বিষয় কম হয় ভক্তির দ্বারা সবই সম্ভব যদি ভক্তি চলে আসে অনুভব হবে না কেন না হবে এমন কোনো কথা আমি বলছি না বিদ্বান বলতে সে ভক্তিও আছে প্লাস এইসব বোঝেন বেদান্ত তাহলে সুবিধে গজেন্দ্র শ্রী গজেন্দ্র বাচ ওং নমো ভগবতে तस्म यतो चिदात्मक पुरुषाय आदि बीजाय परेशाया विधीमहि ओं नमो भगवते तस्म यतो चिदात्मक पुरुषाय आदि बीजाय परेशाया विधीमहि যস্মিদম যতশ্চেদম জেনেদাম য ইদম সয়ম যো অস্মাৎ পরস্মাৎ চ প্রপদ্যে স্বয়ং ভুবম ওং নম ভগবতে তস্মৈ যত এতচ্ছিদাত্মকম যাতে এই বিশ্ব অধিষ্ঠিত রয়েছে বলছেন এখানে ওং নম ভগবতে তস্মৈ যত এতৎ চিদাত্মকম গজেন্দ্র বলল এই চিদাত্মক বিশ্ব বাইরের দৃষ্টিতে আপনাদের চিত এবং অচিত দুটোর মিশ্রণ রয়েছে তো চিত এবং অচিত জড় এবং চেতন দুটো নিয়ে এই বিশ্বটা এর মধ্যে গজেন্দ্র বলছেন এই যে চিরাত্মক বিশ্ব হয় যিনি প্রকৃতি পুরুষ সেই পরমেশ্বরকে নমস্কার আমি ধ্যান করি অর্থাৎ প্রকৃতি এবং পুরুষ সংযোগেই যে বিশ্ব উৎপন্ন হয়েছে যে ভগবানের থেকে বিচিত্র তাকে আমি নমস্কার জসমিন ইদম ইদম মানে ইদম জগৎ ইদম জগৎ মানে এই দৃশ্যমান জগৎ জসমিন যার থেকে এসছে জসমিন ইদম যতশ্চে ইদম বলছেন যাহাতে এই বিশ্ব অধিষ্ঠিত যাহা হইতে উৎপন্ন যাহা কর্তৃক সৃষ্ট এবং যিনি বিশ্বের স্বরূপ গুপ্তভাবে যিনি কার্য কারণ হইতে ভিন্ন সেই স্বতঃসিদ্ধ সেই বিভুর আমি শরণাপন্ন হচ্ছি কোনো নাম বলছেন না খালি বেদান্তের কূটবাক্যের দ্বারা বলেন যস্মিন ইদম যতশ্চেদম জেনেদম ইদম সয়ম যস্মাৎ পরস্মাচ পরস্তাৎ প্রপদ্য স্বয়ং ভুবম এইভাবে সুন্দরভাবে সব স্তব করেছে ইয়াত্মনিদম নিজ মায়া অর্পিতম কশ্চিৎ বিভাতম কচ তত্তিরোহিতম অবেদ্রিক সাক্ষুভয়ম তদীক্ষতে স্বাত্মূল অবতু মাম পরাৎপর কালেন পঞ্চত্তমিতেষু কৃষ্ণ লোকেশু পালে সুচ সর্বহেতুসু তমস্তদাসীদ গহনম গভীরম যস্তস্য পরে অভিবিরাজতে বিভু নজস্ব দেবারিষয় পদম বিদুর ইয়ন্তু পুনঃ কো অর্হতি গন্তমিরিতুম যথা নট্য স্বাকৃতিভীর विचष्टतो दुरतयानुक्रमण समावतु दिर्दीक्षवोजस्व पदम समंगलम विमुक्त संज्ञा मुनयो सुसाधव चरती अलोकव्रतम अलोकव्रतम वैजन चरती व्रतम अव्रणम भूतात्म भूता सुहृद सौमे गति ন বিদ্যতেজস্ব চয় জন্ম কর্ম বা নাম রূপে গুণ দোষ এব বা তথাপি লোকাপ্যায় সম্ভবায় সময়ায়া তানি অনুকাল মৃচ্ছতি তস্মৈ নম পরেশায় ব্রহ্মণে অনন্ত শক্তয়ে অরূপায় রুরূপায় নম আশ্চর্যকরমনে নমো আত্মপদীপায় সাক্ষিণে পরমাত্মনে নমো গিরম বিদুরায় মনহশ্চেতসামপি সত্যেন প্রতিলভ্যায় নৈষ্কর্মেণ বিপশ্চিতা নম কৈবল্যনাথায় নির্বাণ সুখ সংবিদে नमो शान्ताय घोराय मुराय गुणधर्मिणे निर्विशेषाय सम्माय नमो ज्ञानघनाय च क्षेत्रज्ञाय नमस्तुभ्यं सर्वाध्यक्षाय साक्षिणे पुरुषायात्मूलाय मूल प्रकृत नम सर्वेन्द्रिय गुणोदृष्टे सर्वप्रत्यय हे तवे असता छायायोक्तायो सदा ते नम नमो अखिल कारणाय निष्कारणाय अद्भुत कारणाय नमो नमस्ते अखिल कारणाय निष्कारणाय अद्भुत कारणाय सर्वागमनाय महार्णवाय नमो अपवर्गाय परायणाय গুণার অনিচ্ছন্ন চিদ্দুন্ম পায় তৎক্ষোভ বিস্ফুরিত মানসায় নিষ্কর্ম ভাবে ন বিবর্জিতাগম স্বয়ং প্রকাশায়তে নমস্করমি এক একটা শ্লোকের এইসব বিচার করতে গেলে অনেক সময় লাগবে এক কথায় আমি বলে দিই বেদান্ত সূত্রে ভগবানকে নির্বিশেষভাবে অন্যয় ব্যতিরেকভাবে কথায় বলে দিই সমগ্র বেদান্ত সূত্রেদে বেদান্তের চারটে পাদ আছে প্রথম পাদ দ্বিতীয় পাদ এবং চতুর্থ পাদ বেদান্তের চারটে পাদেতে ভগবানের অন্যয় ব্যতিরিকভাবে অপূর্বভাবে বর্ণনা করা আছে যেটা একমাত্র গভীর বিচারেতে যারা ডুবে যাবেন তারা ছাড়া বাইরের জগতের ব্যক্তি এটা বুঝতে পারবেন না আর বুঝতে পারবেন না বলেই আজকে আমরা শ্রীমৎ ভাগবতী মহাপুরাণকে সম্মুখে পেয়েছি বেদান্ত সূত্রের অর্থ সকলের অধিগম্য নয় একা ঐকান্তিকভাবে যার উপর ভগবানের কৃপা হয় সেই সব কুট বাক্য গুরু বাক্যের রহস্য বুঝতে পারেন যার জন্য ভগবান করুণা করে ভাগবতী মহাপুরাণ রূপে উদিত হয়েছেন যেখানে গুরু বৈষ্ণবের আনুগত্যে এই সব বিষয়গুলো আমরা মোটামুটি যদি ভক্তি থাকে তাহলে অনুভব করতে পারবো আর মোটামুটি বললাম আজ অনন্য ভক্তিযোগ হয় তাহলে ভাগবতের যা বিষয়বস্তু স্বয়ং হৃদয়তে প্রকটিত হবে ভাগবতী মহাপুরাণ কোনো গ্রন্থ নয় ইনি স্বয়ং হৃদয়তে প্রকটিত হয়ে যাবেন তিনি কি বলতে চান কখন কি সমস্ত অর্থ প্রকটিত হয়ে যাবে হৃদয়তে স্বয়ং প্রকাশ যেসব বস্তুগুলো স্বয়ং প্রকাশ সেই স্বয়ং প্রকাশ বস্তু সম্বন্ধে আমাদের কোনো চালাকি আমাদের গায়ে জোর আমাদের বল আমাদের ধনবল আমাদের লোকবল কোনো কিছুটাই কাজে লাগে না স্বয়ং প্রকাশ বস্তু গুরুবর্গ সুন্দর উদাহরণ দিতেন বাবা দেখো কেউ যদি রাত্রিকালে জোর জবস্তি বলে আমি সূর্যকে দেখব সে পারবে না শিলে বহুপাত সুন্দর একটা উদাহরণ দিয়েছেন বলছেন একটি মূর্খ ব্যক্তি সূর্য উঠে উঠেছে কিনা মশাল বিশাল একটা মশাল জ্বালিয়ে বাইরে এসে দেখছে যে সূর্য উঠেছে কিনা তখন সে বলছে তুই একটা মূর্খ বলে কেন আমি সূর্য উঠেছে কেন দেখছি গাধা সূর্য উঠলে সূর্যের আলোতে সূর্যকে এমনিই দেখা যাবে তো তোর আলো লাগবে নাকি মশাল নিয়ে দেখছি সূর্য উঠেছে কিনা সেরকম হয়েছে আমাদের ব্যাপার আমরা জড়জগতের যত নলেজ আছে জ্ঞান আছে সবগুলোকে গ্যাদার করে সমস্ত জগতে যত অর্থ আছে সেগুলোকে অ্যাকুমুলেট করে এক জায়গায় জড়ো করে সমস্ত লোকবল এক এক জায়গায় জড়ো করে যদি আমরা বাজি লাগিয়ে দিই আমি জেনে নেব এই তত্ত্বটাকে পারবো না এই তত্ত্বটাকে আমরা জানতে পারবো না আমরা লড়াই করেও কিছু করতে পারবো না যে বস্তুটাকে জানা যায় না সে বস্তুটার কাছে আমি এই সম্বন্ধে কালকে আলোচনা করব সুন্দরভাবে অ্যানালিটিক্যাল এইসব বিষয়ে আলোচনা করব গজেন্দ্রজি মহারাজ এক কথা আমি দু একটা শ্লোকের অবশ্যই ব্যাখ্যা করব অনেক বাকি আমার অত্যন্ত চিন্তা চলে আসছে সম্মুখেই একেবারে সময় তো চলেই আসছে ইচ্ছা থাকে অনেক কিছু বলবার কিন্তু সময় পারমিট করে না গজেন্দ্রী মহারাজ অন্যয় ব্যতিরিকভাবে বেদান্তে স্তুতির মতো ভগবানকে স্তপ করে যাচ্ছেন তার মধ্যে কয়েকটা আমি একটু মানে না বললে আপনাদের আনন্দ লাগবে না গজেন্দ্রজি বলছেন নজস্ব দেবার সয়ো पदं विदूरयन्तु पुनः कर क्वार्हति गन्तुमिरुतुं यथा नट्यसाकृति आकृतिभिर्विचष्टतो दुर দূরত্বয়ানুক্রমণ স মাবতু ছ নম্বরে বলছেন দেবগণ ঋষিগণ যত দিব্য শরীগণ যার স্বরূপ বলছেন দেবগণ ঋষিগণ যা স্বরূপ জানতে পারেন না পরিপূর্ণরূপে সুতরাং অর্বাচীন কোন প্রাণী আপনার সম্বন্ধে জানতে পারবে বলতে সমর্থ হবে যিনি নটের ন্যায় বিবিধ আকৃতি দ্বারা চেষ্টা করে থাকেন তাই তো আমি এর আগে বলেছিলাম যখন নাটক হয় নাটকে যারা কোন কোন ভূমিকায় আছেন তারা যেহেতু সংসেজেছেন চিনতে পারা যায় না আর যদি পুতুল নাচের কথা বলে যে নট নাট্য ধর যথা যেটা কুন্তি দেবী কুন্তি মা বলেছিলেন তুমি হচ্ছে নট নাট্য ধর যথা যেমন পেছনেতে পুতুল নাচেতে সুতো দিয়ে কি করছে কেউ বুঝতে পারছে না হয়তো দেখে সব কিছু হয়ে যাচ্ছে বলছেন এই নটের ন্যায় বিবিধ আকৃতি দ্বারা চেষ্টা করে দেখেন তার চরিত্র অতি দুর্গেয় তিনি আমাকে রক্ষা করুন একবারও তিনি নাম বলছেন না তস্মৈ নমো পরে সায় পরে সায় মানে কি বুঝবেন পর ঈশায় নম পরে সায় বললে কি বুঝবে কোনো দেবতাকে ডাকছে না পরেশ বলেছেন পরেশায় মানে হচ্ছে পর যুক্ত ঈশায় পর মানে হচ্ছে যিনি জগতের অতীত সেই পর পরব্রহ্ম হরি ভগবানের কথাই বলছে তস্মৈ নম পরেশায় ব্রহ্মণ অনন্ত শক্তয়ে যিনি হচ্ছে ব্রহ্মস্বরূপ হ্যাঁ অনন্ত শক্তির আধার অনন্ত অনন্ত শক্তি যার থেকে নির্গত হয়েছে আর যিনি অরূপায় রুরূপায় অরূপায় রুরূপায় অরূপায় যার রূপ নাই ব্রহ্মরূপে তো তার নির্বিশেষ তার রূপ নেই অরু বলছে অরূপায় উরুরূপায় কি বলছেন অরূপায় রূপায় মানে যিনি অরূপায় যার কোনো রূপ নেই আবার উরুরূপায় আবার যার অনন্ত রূপ দুটোই সত্য ভগবানের নির্বিশেষ রূপে রূপ দেখা যায় না আবার তিনি বহু রূপ ধারণ করতে পারেন বিভিন্ন রূপ ধারণ করে অবতীর্ণ হন অরূপায় রুরুরূপায় নম আশ্চর্য কর্মণে সত্যি তো তাই তার ক্রিয়া কর্ম ওঠা বাসা কেউ কেউ জানতে পারে ভগবান কখন কি করবেন আশ্চর্যকর মনে নমো আত্মপদীপায় সাক্ষিনে পরমাত্মনে হ্যাঁ ঠিকই তো নম আত্মপদীপায় আমার আত্মার যে প্রদীপ সেটাকে ভগবান ছাড়া তো কিছুই নেই সে যেন আত্মপ্রদীপায় সে সত্যিই যে আত্মার মধ্যে প্রদীপ রূপে তিনিই রয়েছেন সাক্ষী নে পরমাত্মা নে সাক্ষী রূপে পরমাত্মা রূপে তিনিই তো রয়েছেন তিনি না থাকলে তো যেটা ক্ষুদ্র জীব এটাও তো থাকতে পারবে না একসঙ্গে থাকেন জীবাত্মা পরমাত্মা একসঙ্গে তস্মৈ নম পরেশায় ব্রহ্মণে অনন্ত শক্তই অরূপায় উরুরূপায় নম আশ্চর্য কর্মণে নম নে পরমাত্মা পরমাত্মানে ঠিকই তো আত্মপদীপায় আত্মপদীপায় যিনি আত্মপ্রদীপ ভেতরে রয়েছেন তিনি কে আবার তিনি পরমাত্মা সাক্ষী নে পরমাত্মা যিনি জীবাত্মার সাক্ষী কি কি করছে তার ধান্দা কি সমস্ত লক্ষ্য করছেন সাক্ষী রূপে নমো গিরাম বিদুরায় মনশ্চেতসামপি সত্যেন প্রতিলভ্যায় নৈষ্কর্মেণ বিপশ্চিতা নমো কৈবল্যনাথায় নির্বাণ শোক সংবিদে নমো শান্তায় ঘোরায় শান্তায় ঘোরায় হ্যাঁ নম একই সঙ্গে কি করে হয় বলে হ্যাঁ তিনি কখন শান্তরূপ ধারণ করেন নম শান্তায় ঘোরায় ঘোর রূপ কখন ধারণ করেন যখন এই যে দেখলাম নৃসিংহদেবকে রূপ ধারণ করেছেন ভগবান এ অসুরের জন্য তা কখনো তুমি শান্তরূপ ধারণ করেন কখনো তিনি অশান্ত রূপ নম শান্তায় ঘোরায় মূড়ায় গুণ ধর্মিণী নির্বিশেষায় সম্মায় নমো জ্ঞান ঘনায় চ ক্ষেত্রজ্ঞায় নমস্তুভ্যাম সর্বধ্যক্ষায় সাক্ষিণে ক্ষেত্রজ্ঞ কাকে বলে এই যে শরীর পার্থ পার্থকে বলছেন কৃষ্ণ এই যে শরীর একে ক্ষেত্র বলে ক্ষেত্রজ্ঞকে ভেতরে বসে রয়েছে ক্ষেত্রজ্ঞ একটা ক্ষেত্র আ সর্বধাক্ষায় সাক্ষিণে সর্বের হৃদয়তে যে অধ্যক্ষ হয়ে রয়েছেন তিনি তো একমাত্র সাক্ষী এইভাবে নম নমস্ত অখিল কারণায় সমস্ত কারণে যিনি মূল কারণ সেটি তো ব্রহ্মসঙ্গীতায় বলছেন ব্রহ্মসংগীতায় কি বলছেন ব্রহ্মসঙ্গীতায় ব্রহ্মসঙ্গীতায় একই কথা বলছেন সর্বকারণ কারণম গোবিন্দকে আরাধনা করছেন তাই তো ব্রহ্মসংগীতার প্রথমে এই কথা বলছেন নমো খিল কারণায় নিষ্কারণায় অদ্ভুত কারণায় সর্বাগমনায় মহার্ণবায় নম অপবর্গায় পরায়ণায় বলছে হে ভগবান আপনি অখিল কারণের কারণ আপনাকে নমস্কার আপনি নিষ্কারণ আপনার আপনার কোনো কারণ নেই নিষ্কারণায় মানে যার পেছনে আর কোনো কারণ নেই ভগবানের পেছনে আর কি কারণ আছে সেই জন্য সেখানে বলছেন নিষ্কারণ নিষ্কারণায় তিনি হচ্ছেন নিষ্কারণ অর্থাৎ আপনার কোনো কারণ নাই অতএব আপনি অদ্ভুত কারণ আপনার কারণ কি কেউ জানতে পারে না রহস্য ভেদ করতে পারে না সেই জন্য আপনার যে বিষয়টা সবই এটা অদ্ভুত কারণ বলে আমরা বলি আমরা জানতে পারি না আপনাকে নমস্কার আপনি পঞ্চরাত্র আদি নিগম আগম বেদ সকলের আধার যেমন নদী নদের সমস্ত সমুদ্র গিয়ে মেলন সেইরূপ আপনি মুখ্যরূপী ও পরা মুখ্যরূপী এইভাবে সাধুজনের আশ্রয় আপনাকে পারবার নমস্কার করি এইভাবে গজেন্দ্র মহারাজ যে এক এক শ্লোক করেছেন সেই সব এক এক দৃষ্টিকোণ থেকে বিচার করতে গেলে বেদান্তের এক আশ্চর্য সমস্ত রহস্যময় সব কথাগুলো আমাদের সম্মুখে আসবে বিচার বিবেচনা সিদ্ধান্ত গজেন্দ্র মহারাজ যে ভগবানের কাছে প্রার্থনা করছেন আপনাদের ধারণা হতে হতে পারে গজেন্দ্র মহারাজ বোধ তার হাতি এই যে হাতি শরীরটা পেয়েছে এই হাতি শরীরটার জন্য বোধহয় প্রার্থনা করছেন গজেন্দ্র মহাজ পরিষ্কার জানিয়ে দিচ্ছেন না ঠাকুর আমি হাতি জনিটা আমার এই হাতি শরীরটাকে বাঁচাবার জন্য বলছি না আমার যে এই যে আত্মপাত হয়েছে আত্মপাত ডিগ্রেডেশন আমার চেতনা যে নেবে গেছে আমি যে এত ভালো অবস্থায় ছিলাম ভজন করছিলাম আমার এই হাতি শরীরটা দিয়ে কী হবে ঠাকুর হাতি শরীরটার জন্য আপনাকে বলছি এই জন্য অত্যন্ত লজ্জার সঙ্গে অত্যন্ত ধিক্কারের সঙ্গে বলছেন নিজেকে ধিক্কার মাদ্রেগ প্রপন্ন পশুপাশ বিমোক্ষনায় মুক্তায় ভুরিকারণায় নমমলায় সাংসেন সর্বতনুভৃত মনসি প্রতীত দৃশে ভগবতে বৃহতে নমস্তে বলছেন আমার ন্যায় শরণাগত পশু পাশ এখানে মাদ্রিক প্রপন্ন পশুপাস ও বিমক্ষণায় মাইন্ড ইট প্রত্যেকটাকে যদি সন্ধি করা যায় মাদ্রিক মানে আমার মতো ঠিক আছে মাদ্রিক প্রপন্ন অর্থাৎ আপনার কাছে স্বর্ণা স্বর্ণাপ আপনার কাছে স্বর্ণাপন্ন হয়েছি মাদ্রিক প্রপন্ন পশুপাস আমার যে পশুপাস মানে হচ্ছে পাশবিক পাশে সে অর্থাৎ অবিদ্যার অবিদ্যার দ্বারা যে আমার যে বন্ডেজ হয়েছে যে বন্ধনটা সেটাকে বলছেন মাদ্রিক ও প্রপন্ন পশুপাস ও বিমোক্ষনায় আমার ন্যায় স্বর্ণাগত পশুপাস অত অবিদ্যা মোচনকারী আপনি একমাত্র আছেন যিনি মুক্ত অথচ যার অপার করুণা যিনি অনলস তাকে নমস্কার যিনি অংশ দ্বারা যিনি অংশ দ্বারা দেহি মাতৃ মনে প্রখ্যাত দ্রষ্টা বিভিন্ন রকমভাবে অংশ তো বটেই যারা গৌড়ীয় গণের গুপ্ত সিদ্ধান্ত জানেন ভগবান সাংসের দ্বারা বিভিন্ন রূপ ধারণ করে আর বিভিন্ন অংশ আমরা হচ্ছে বিভিন্ন অংশের অন্তর্গত অর্থাৎ এই ক্ষুদ্র জীব সাংস হলে তারা অন্যরকম তাদের অধিকার হবে সেই জন্য বলছেন সেসব কথা পরে আলোচনা করব তাহলে সাংসে ন ঠিকই আছে প্রত্যেকটাই অংশ সর্বভৃত মানসী বলছেন যে তিনি তাকে নমস্কার প্রত্যেক বলছেন তিনি জ্ঞানস্বরূপ সেই ভগবানকে নমস্কার করি ওখানে বলছেন মাদ্রিক প্রপন্ন পশুপাস বিমক্ষণায় মুক্তায় ভরিক তিনি মুক্ত তিনি পরম একটা নিজের অচ্যুত যাকে বলে সে অবস্থা আছে ভুরু যার করুণার কোনো শেষ নেই আর নিজ অংশ ইত্যাদির দ্বারা সাংস বিভিন্ন অংশ বিভিন্ন দ্বারা ন সর্বতনভিত মানসী সর্ব প্রাণীর হৃদয়তে তিনি বসে বিভিন্ন শরীর ধারণ করেছেন বাস্তবিক পক্ষে জীবাত্মগুলো বিভিন্ন কর্মফলে বিভিন্ন জনি ধারণ করে বিভিন্ন আকার আকৃতি সম্পন্ন ওই আত্মাই যখন মানুষের শরীরে প্রবেশ করেছে তখন মানুষের মতো ওই আত্মাটাই যখন হাতির শরীরে প্রবেশ হাতি যে জায়গায় প্রবিষ্ট হয়েছে এরম রূপ ধারণ করছে কিন্তু সাক্ষী তো একা ভগবান রয়েছেন সর্বভেতরে তিনি রয়েছেন সেই জন্য বলছে সাং সেন ভিত মানসী আর প্রতীত প্রত্যক দেশে ভগবতে বৃহতে নমস্তে জীবাত্মা বিভিন্ন শরীরে প্রবিষ্ট হয়ে বিভিন্ন রূপ ধারণ করছেন সবই বিভিন্ন অংশ এরা এইসব জীবগুলো আর তারপর আবার প্রত্যেক হৃদয়তে বসে সাক্ষী রূপে যিনি বিরাজমান রয়েছেন ভগবতে বৃহতে নমস্তে সেই ভগবানকে আমি ধন্যবাদ অর্থাৎ এখনো পর্যন্ত কোনো নাম বলছেন না কোন ঠাকুরকে ডাকছেন একটা নাম বললে পরে তিনি আসতে পারেন স্বর্গের দেবতাগণ সব অবাক হয়ে গেছেন বলছে কাকে ডাকছে গজেন্দ্র স্বর্গ দেবতাগণ সব অবাক হয়ে গেছে বলে কাকে ডাকছে আমাকে ডাকছে না তো ইন্দ্র বরুণ ব্রহ্মা সব চলে এসছে বলে বোধহয় আমাকে ডাকছে এত কাতরভাবে বোধহয় আমাকে ডাকছে তা বলছো না এই যে লক্ষণ বলছে আমার তো নাম বলছে না আমার নাম বলুক তবে যাব এসে গেছেন সব আকাশ দেখছেন সব দাঁড়িয়ে রয়েছেন ব্রহ্মা ব্রহ্মা থেকে আরম্ভ করে বরুণ ইন্দ্র সব কীরকম অবস্থা গজেন্দ্র সুর তুলে এরম ভগবানকে ডাকছে কাতরভাবে কিন্তু আমার তো নাম বলছে না আমার নাম বলে যাওয়াটা ভালো আমার নাম বলেনি আমি নাম বলুক তারপর যাব অপেক্ষা করছে ওদের তো কাউকেই ডাকছে না ও তো ডাকছে ভগবানকে পরাত পরাকিলেশ্বরকে কে ও তো এদের ডাকছে না একান্তি নজস্ব ন কাঞ্চনার্থম বাঞ্ছন্তি যে বৈ ভগবত প্রপন্যা অত্যদ্ভুতম তৎচরিতম সুমঙ্গলম गायन्त आनन्दसमुद्रमग्नाः